শব্দ প্রাচীর ঘেরায় পথে দুর্বার নির্ভীকে রহি নিয়েছে শপথ তারে বুকে লড়বে কুপুরেরই সাথে শক্ত প্রাচীর ঘেরা এ পথে দুর্বার নির্বিকে রাহি নিয়েছে শপথ তারে বুকে লড়বে কুফরেরই সাথে হয়েছে সময়ে মুজাহিদ এবার বেরিয়ে পড়ে নিয়ে তলোয়ার পেরিয়ে সাগর পেরিয়ে পাহাড় ভেঙে দিয়ে বাধা কাটা তার ছন্ন ছাড়া দিশে হারা তারে উদাসীন মন ফুল ফোটাতে মরুর বুকে যাকে তবে তুচ্ছ জীবন হয়েছে সময়ে মুজাহিদেবার বেরিয়ে পড়ে নিয়ে তলোয়ার পেরিয়ে সাগর পেরিয়ে পাহাড় ভেঙে দিয়ে বাধা কাটাতার ভেঙে দিয়ে বাধা কাটাতার দেখো ডাকে এসেছে দামামা বেজেছে ফোরাতের তীরে কাফেলা জেগেছে বিজয়ী নিশান উড়বে বলে তাই কাহের শাবাবেরা এসেছে ফিরে তাবুগুলোতে দোয়াতে ভাসে কত আহাজারি কান্না নিঃসময়ের না তো তার এই হাহাকার তবে কিভাবে কি করে সে থাকে যে বসে নেই আর কোনো সমা উম্মার হাত ধরতে নেই আর কোন সময় হান ধরতে গুছিয়ে দিতে সম্বেদনা তাই এ পথে চলছে রবের তরে নিজেকে সোপে উড়বে হয়ে সুহাদার ভ্রমর খুশবু ছড়াবে আকাশে বাতাস মোরে হবে চির মোর হেসে খেলে দিন পেরবে আবে হায়াতের ঝর্ণায় মুচকি হেসে অবশেষে থাকবে পড়ে সে তো সেজদায় একা একা অশ্রু ঝরায় পাবে কবে শাহাদার সুধা নীরব নিথর আছে নালাশ খুঁজবে না কেউ বলবে না কথা খুঁজবে না কেউ বলবে না কথা হয়েছে সময়ে মুজাহি দেবার বেরিয়ে পড়ে নিয়ে তলোয়ার পেরিয়ে সাগর পেরিয়ে পাহাড় ভেঙে দিয়ে বাধা কাটাতার ভেঙে দিয়ে বাধা কাটাতার